সাঈদ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে বললাম নাওফাল বিক্কালি ধারণা করছে যে খাজিরের সঙ্গী মুসা বনি ইসরায়েলের নাবী মুসা আল্লাহ নন নিশ্চয়ই তিনি অপর কোনো মুসা তখন তিনি বললেন আল্লাহর দুশ্মন মিথ্যা কথা বলেছে উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে একবার মুসা আল্লাহ সাল্লাম বানী ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সবচেয়ে অধিক জ্ঞানী তিনি বললেন আমি মুসা আল্লাহ সাল্লামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন কেননা তিনি জ্ঞানকে আল্লাহর দিকে সম্পর্কিত করেননি আল্লাহ তাকে বললেন বরং দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে অধিক জ্ঞানী মুসা আল্লাহ সাল্লাম আরজ করলেন হে আমার রব তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন হে আমার রব তার সঙ্গে আমি কিভাবে সাক্ষাৎ করব আল্লাহ বলেন তুমি একটি মাছ ধরো এবং তা একটি থলের মধ্যে ভরে রাখো যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তিনি অবস্থান করছেন অতপর মুসা আল্লাহ সাল্লাম একটি মাছ ধরলেন এবং থলের মধ্যে ভরে রাখলেন অতপর তিনি এবং তার সাথী সাথী ইউসা ইবনু নুন চলতে লাগলেন অবশেষে তারা উভয় একটি পাথরের নিকট এসে পৌঁছে তার উপর উভয় মাথা রেখে বিশ্রাম করলেন এ সময় মুসা আল্লাহ সাল্লাম ঘুমিয়ে পড়লেন আর মাছটি নড়াচড়া করতে করতে থলে হতে বের হয়ে নদীতে চলে গেল অতপর সে নদীতে সুরঙ্গ আকারে স্বীয় পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল এ সময়ে নবী সাল্লাহ সাল্লাম হাতের ইঙ্গিত করে বললেন এভাবে সুরঙ্গের মতো হয়েছিল অতপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন শেষে যখন পরের দিন ভোর হলো তখন মুসা আল্লাহ সাল্লাম তার সঙ্গী যুবককে বললেন আমার সকালের খাবার আনো আমি এ সফরে খুব ক্লান্তি বোধ করছি বস্তুত মুসা আল্লাহ সাল্লাম যে পর্যন্ত আল্লাহ নির্দেশিত স্থানটি অতিক্রম না করেছেন সে পর্যন্ত তিনি সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি তখন তার সঙ্গী তাকে বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরটির নিকট বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাবার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার নিকট তা উল্লেখ করতে একমাত্র শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যজনকভাবে নিজের রাস্তা করে নিয়েছে রাবি বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল একটি আশ্চর্যজনক ব্যাপার মুসা আল্লাহ তাকে বললেন ওইটাই তো সেই স্থান যা আমরা খুঁজে বেড়াচ্ছি অতপর উভয়ে নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন শেষ পর্যন্ত তারা দুজনে সেই পাথরটির নিকট এসে পৌঁছলেন এবং দেখলেন সেখানে জনৈক ব্যক্তি বস্ত্রাবৃত হয়ে আছেন মুসা আল্লাহ তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা তিনি জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ আমি আপনার নিকট এসেছি সরল সঠিক জ্ঞানের ওইসব কথাগুলো শেখার জন্য যা আপনাকে শেখানো হয়েছে তিনি বললেন হে মুসা আমার আল্লাহর দেয়া কিছু জ্ঞান আছে যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি তা জানেন না আর আপনারও আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন আমি তা জানি না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খাজির আল্লাহ সাল্লাম বললেন আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর আপনি এমন বিষয়ে ধৈর্য রাখবেন কি করে যার রহস্য আপনার জানা নেই মুসা আল্লাহ সাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করব না অতপর তারা দুজনে রওনা হয়ে নদীর তীর দিয়ে চলতে লাগলেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকেও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন তারা খাজির আল্লাহ সাল্লামকে চিনে ফেললেন এবং তারা তাকে তার সঙ্গীসহ পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিল তারা দুজন যখন নৌকায় উঠলেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির এক পাশে বসল এবং একবার কি দুবার নদীর পানিতে ঠোঁট ডুবাল খাজির আলাহিসাল্লাম বললেন হে মুসা আমার এবং তোমার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা নদীর পানি হ্রাস করেছে অতপর খাজির আলাহিসাল্লাম হঠাৎ একটি কুঠার দিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন মুসা আলাহিসাল্লাম অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তাকে তিনি বললেন আপনি কি করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়া নৌকায় তুলে নিল আর আপনি তাদের নৌকায় নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এ তো আপনি একটি গুরুতর কাজ করলেন খাজির আলাহিসাল্লাম বললেন আমি কি বলিনি যে কখনও তুমি আপনি কখনও আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি সে বিষয়টি ভুলে গেছি তার জন্য আমাকে দোষারোপ করবেন না আর আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আল্লাহ সাল্লাম এর পক্ষ হতে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে অতপর তারা যখন উভয় নদী পার হয়ে আসলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন সে অন্যান্য বালকদের সঙ্গে খেলছিল খাজির আলাহিসাল্লাম তার মাথা ধরলেন এবং নিজ হাতে তার ঘাড় আলাদা করে ফেললেন এই কথাটি বোঝানোর জন্য সুফিয়ান রহমাতুল্লা আলহি তার হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ দ্বারা এমনভাবে ইঙ্গিত করলেন যেন তিনি কোনো জিনিস ছিঁড়ে নিচ্ছিলেন এতে মুসা আল্লাহ তাকে বললেন আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয়ই আপনি একটি অন্যায় কাজ করলেন খাজির আল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না মুসা আল্লাহ বললেন অতপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না কেননা আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে অতপর তারা চলতে লাগলেন শেষ অবধি তারা একটি জনপদে এসে পৌঁছলেন তারা গ্রামবাসীদের নিকট খাবার চাইলেন কিন্তু তারা তাদের আতিথ্য করতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল তা একদিকে ঝুঁকে গিয়েছিল খাজির আলাইসাল্লাম তা নিজের হাতে সোজা করে দিলেন রাবি আপন হাতে এভাবে ইঙ্গিত করলেন আর সুফিয়ান রহমতুল্লা আলহি এমনিভাবে ইঙ্গিত করলেন যেন তিনি কোনো জিনিসের উপরের দিকে উঁচু করে দিচ্ছেন ঝুঁকে পড়েছে এ কথাটি আমি সুফিয়ানকে মাত্র একবার বলতে শুনেছি মুসা আলাহিসাল্লাম বললেন তারা এমন মানুষ যে আমরা তাদের নিকট আসলাম তারা আমাদেরকে না খাবার দিল না আমাদের আতিথ্য করল আর আপনি এদের দেয়াল সোজা করতে বল গেলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি গ্রহণ করতে পারতেন খাজির আল্লাহ সাল্লাম বললেন এখানেই আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ হলো তবে এখনই আমি আপনাকে জ্ঞাত করছি ওসব কথা রহস্য যেসব বিষয় আপনি ধৈর্য ধরতে পারেননি নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের তো ইচ্ছে যে মুসা আল্লাহ সাল্লাম ধৈর্য ধরলে আমাদের নিকট তাদের আরও অনেক অধিক খবর বর্ণনা করা হতো সুফিয়ান রদিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের উভয়ের ব্যাপারে আমাদের নিকট আরও অনেক ঘটনা জানানো হতো রাবি বলেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এখানে পড়েছেন তাদের সামনে একজন বাদশাহ ছিল যে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত আর যে ছেলে যে আর সে ছেলেটি ছিল কাফির তার পিতামাতা ছিলেন মুমিন অতপর সুফিয়ান রহমাতুল্লা আলহী আমাকে বলেছেন আমি এই হাদিসটি তার অর্থাৎ আমর ইবনু দিনার হতে দুবার শুনেছি এবং তার নিকট হতেই মুখস্থ করেছি সুফিয়ান রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমর ইবনু দিনার রহমতুল্লা আলহী হতে শোনার পূর্বেই তা মুখস্থ করেছেন না অপর কোনো লোকের নিকট হতে শুনে তা মুখস্থ করেছেন তিনি বললেন আমি কার নিকট হতে তা মুখস্থ করতে পারি আমি ব্যতীত আর কেউ কি এই হাদিস আমরের নিকট হতে বর্ণনা করেছেন আমি তার নিকট হতে শুনেছি দুইবার কি তিনবার আর তার থেকেই তা মুখস্থ করেছি আলী ইবনু খুসরম রহমতুল্লা আলহী সুফিয়ান রহমতুল্লা আলহী সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটি বর্ণনা করেছেন